আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লার সময়ে খলিফা মোতাজেলা হয়ে গেল মোতাজেলা হয়ে গেল মানে বলল কোরআন আল্লাহর বাণী নয় নাউজুবিল্লাহ কেউ যদি বলে কোরআন আল্লাহর বাণী নয় সে কাফের খলিফা মোতাজেলা হয়ে গেল ইসলামী খেলাফত আছে আব্বাসী খেলাফত খলিফা মোতাজেলা হয়ে গেছে আহমদ বিন হাম্বালের কাছে বহু ছাত্র বারবার এসেছে আহমদ বিন হাম্বাল বলেছে না আল কোরআন ও কালামুল্লাহ কোরআন হচ্ছে আল্লাহর বাণী এই কথা থেকে ফিরে আসার জন্য আহমদ বিন হাম্বালকে বাগদাদের জেলখানায় রাখা হয়েছে বাগদাদের রাস্তায় ঘোড়ার পিঠে উল্টা করে চড়িয়ে চাবুক দিয়ে পিটানো হয়েছে প্রকাশ্যে জনসম্মুখে যেন আহমদ বিন হাম্বাল এই ফতোয়া থেকে ফিরে আসে আহমদ বিন হাম্বাল ফিরে আসেনি তখন ছাত্ররা আহমদ বিন হাম্বাল বলছে জি অনুমতি দেন বিদ্রোহ করি অনুমতি দেন কি করি বিদ্রোহ করে খলিফাকে উচ্ছেদ করে দিই আহমদ বিন হাম্বাল বললেন না এইটার অনুমতি আমি দিতে পারবো না মুমিনদের রক্তকে এত নগণ্য এত দুর্বল এত কম মনে করার সুযোগ আমার নাই আমি কি করে যাব সংশোধন করার চেষ্টা করে যাব প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ কোরআন যে আল্লাহর বাণী এটা প্রকাশ্যে যেমন বলবো গোপনে তেমন বলবো কলমে যেমন লিখবো বক্তব্যে তেমন বলবো সংশোধন করার মাধ্যমে সংশোধন করার চেষ্টার মাধ্যমে আমার দায়িত্ব আমি পালন করে যাব মৌলানা সৈয়দ আহমদ সার হিন্দি তার আমলে বাদশাহ আকবর কি বলল দিন ইলাহি ইসলামও নয় হিন্দুও নয় দুটাকে মিলিত করে একটা নতুন দিন নাম দিন ইলাহি জারি করলো বাদশাহ আকবর মৌলানা সৈয়দ হিন্দি যাকে মুজাদ্দেদে আলফে সানি বলা হয় তিনি আর প্রতিবাদ করলেন যে না চলবে না একমাত্র দিন হচ্ছে ইসলাম ইসলাম ব্যতীত অন্য কোনো দিন মানা যাবে না তখন তাকে জেলখানায় বন্দি করলো বাদশাহ আকবর সাগরেদরা তার কাছে গেল অনুমতি দেন বিদ্রোহ করব। ক্ষমতা থেকে উচ্ছেদ করে ফেলে দেব বলল না আমার দায়িত্ব হচ্ছে সংশোধন করা ইসলাম আমি সংশোধন করে যাব ওল্লাহে যুগে যুগে কোনো সালাফে সালেহিনকে আপনি পাবেন না যারা রাষ্ট্র ক্ষমতার লোভে রাষ্ট্রনেতাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার চেষ্টা করেছে তারা কি করেছে সংশোধন করতে থেকেছে সংশোধন করতে থেকেছে মুখে কলমে মিডিয়ায় বক্তব্য এবং লেখনির মাধ্যমে এটাই তাদের দায়িত্ব এটাই আমাদের কর্তব্য আমরা যা অন্যায় দেখব তার প্রতিবাদের মাধ্যমে সংশোধন করার চেষ্টা করব এটা সালাফে সালেহিনের আদর্শ এবার আপনাকে বলি কিছু হাদিস যা সহি মুসলিম কিতাবুল ইমারাহ ইমারত অধ্যায়ের মধ্যে আছে যারা জঙ্গিবাদী চিন্তা চেতনা রাখে সন্ত্রাসী চিন্তা চেতনা রাখে তাদেরকে আমি অনুরোধ করব একবার হলেও এবং যাদের অন্তরে সন্দেহ আছে তাদেরকে অনুরোধ করব একবার হলেও সহি মুসলিমের কিতাবুল ইমারাত অধ্যায় খুলে সেই হাদিসগুলোর অনুবাদ করে দেখার জন্য কখন একজন রাষ্ট্রনেতার বিরুদ্ধে আপনি বিদ্রোহ করতে পারবেন সেটা আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে ওই হাদিসগুলো যদি আপনি পড়েন <coughs> রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছে আনুগত্য করো ওয়াইন যদিও তোমার উপর অত্যাচার করে যদিও তোমার ধন সম্পদ ছিনিয়ে নেয় তবু আনুগত্য করো তাহলে কখন বিদ্রোহ করতে পারবেন দুইটা শর্তে এক রাষ্ট্রনেতার মধ্যে স্পষ্ট কুফুরি প্রকাশ্য কুফুরি নিজে মুখে বলতেছে কাফের কোরআন মানি না হাদিস মানি না প্রকাশ্য কাফের হয়ে গেছে দুই কাফের হয়ে গেলে আপনি তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবেন না দ্বিতীয় শর্ত কি বিদ্রোহ করার মতো শক্তি থাকা লাগবে বিদ্রোহ করার মতো ক্ষমতা থাকা লাগবে যদি বিদ্রোহ করার মতো ক্ষমতা না থাকে শক্তি না থাকে তারপরও কাফের ফতোয়া দিয়ে বিদ্রোহ করেন তাহলে কি হবে সিরিয়ার অবস্থা দেখেন তাহলে কি হবে ইয়েমেনের অবস্থা দেখেন তাহলে কি হবে আলজেরিয়ার অবস্থা দেখেন তাহলে কি হবে মিশরের অবস্থা দেখেন এই প্রত্যেক দেশের মুসলমানেরা তাদেরকে একদল জঙ্গিবাদী চিন্তা চেতনার আলেম উস্কিয়ে দিয়েছে যে রাষ্ট্রনেতা কাফের চালাও যুদ্ধ বিদ্রোহ করো বিদ্রোহ করার মতো ক্ষমতা ছিল না বিদ্রোহ করতে গিয়ে আজ যত মুসলিম মা এবং বোনের রক্ত ঝরেছে মুসলমান মুসলমানের হাতে এই জঙ্গিবাদী চিন্তাধারা ব্যক্তিদের হাতে আজ সিরিয়া ইয়েমেন লেবানন আলজেরিয়াতে মিশরে যত মুসলিম মা এবং বোনের রক্ত ঝরেছে যত মুসলিম নারী পুরুষের রক্ত ঝরেছে আল্লাহ আল্লাহর কসম আমেরিকা ইসরায়েলও এখন পর্যন্ত অত মুসলমান হত্যা করেনি কথা আমার বুঝতে পারছেন আমেরিকা ইসরায়েল এখন পর্যন্ত অত মুসলিম হত্যা করেনি যদি শক্তি না থাকে আর বিদ্রোহ করি তাহলে কি হবে তার দৃষ্টান্ত এই জন্য দুইটা শর্ত কাফের প্রমাণ হওয়া লাগবে দুই বিদ্রোহ করার মতো শক্তি এবং ক্ষমতা থাকা লাগবে তারপরের কথা ইসলামে কয়েকটা বিষয় আছে রাষ্ট্রনেতা ছাড়া হয় না কি হজ হজ যদি সৌদি সরকার বলে যে আজকে হজ সেই দিন হজ হবে আপনি আন্দাজি একদিন নয় জিল হজ মনে করে দশ জিল হজ মনে করে যদি হজ করেন হজ হবে না স্বয়ং আবদুল্লাহ বিন ওমর রাজি আল্লাহ তালা আনহু অত্যাচারী বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের সাথে হজ করেছেন দুই আপনি ঈদের সালাত ঈদের সালাত আপনি এক গ্রামে ঈদ চাঁদ দেখেছেন সালাত আদায় করে নিলেন আর এক গ্রামে আরেকজন চাঁদ দেখেছে সালাত আদায় করে নিলেও হবে না রাষ্ট্র যেই দিন বলবে আজিদের সালাত সেই দিন ঈদের সালাত হবে তিন জেহাদ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সহি মুসলিমের এক হাজার আটশো একত্রিশ নম্বর হাদিসে বলছেন ইন্নামাল ইমাম জুন্নাতুন ইহি ইমাম নেতা হচ্ছে ঢাল তার পিছনে থেকে তোমাদেরকে যুদ্ধ করতে হবে এবার তার পিছনের দুটা হাদিস শুনেন যারা বলে যে একামতি দিন কায়েম করতে হবে জোর করে রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন করতে হবে যুদ্ধ করার মাধ্যমে বিদ্রোহের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা থেকে সরকারকে উচ্ছেদ করতে হবে তাদের জন্য এই হাদিস পাঁচ হাজার সাতশো বত্রিশ নম্বর হাদিস সহি বুখারি রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন অরিদাত আলাইয়াল উমাম আমার সামনে জাতি সম্প্রদায়কে পেশ করা হলো ফারাইতুল নবী আমি একদল একজন নবীকে দেখলাম তার সাথে একদল মানুষ ওরাইতুল নবী রজুলান ও রজুলাইন আরেকজন নবীকে দেখলাম তার সাথে দুইজন দুইজন মানুষ রাইতুল নবী মাহ ওয়াহেদ আর একজন নবীকে দেখলাম তার সাথে একজন মানুষ রাইতুল নবী মাহ ওয়াহাদ আর একজন নবীকে দেখলাম তার সাথে কেউই নাই শুধুমাত্র সোলাইমান দাউদ মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ও আলাইহিমা সালাতাম এই তিনজন নবী ছাড়া অন্য কোন নবী রাষ্ট্র ক্ষমতার অধিকারী হতে পারেননি তাহলে এত যত নবী দুনিয়াতে ছিল যারা দিনের দাওয়াত দিয়েছেন তাদের দাওয়াত কি ব্যর্থ আমার সাথে কথা বলেন তাদের দাওয়াত কি ব্যর্থ তাদের দাওয়াত ব্যর্থ নয় কেন তারা রাষ্ট্র ক্ষমতার জন্য দাওয়াত দেননি তারা মানুষকে দাওয়াত দিয়েছেন দুইটা উদ্দেশ্যকে সামনে রেখে এক মানুষকে আল্লাহর ইলাহ উলুহিয়াতের দিকে দাওয়াত দেওয়া দুই পড়ে দেখুন সুরা আরাফের আয়াতগুলো আল্লাহ একের পর এক বলতে থাকছেন আমি আদের নিকটে পাঠালাম অমুককে সামুদের নিকটে পাঠালাম অমুককে মাদায়নে পাঠালাম অমুককে অমুক অমুক জায়গায় অমুক অমুক নেতাকে নবীকে পাঠালাম সকলের দাওয়াত একটাই আন্নাহুল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আর আল্লাহ কোরআনেও বলেছেন মা খালাক্তুল জিন্না আবুদুল আমি মানুষ এবং জিনকে সৃষ্টি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদত করার জন্য তো নবী রাসুল পাঠানো হয়েছে কি জন্য মানুষ যেন আল্লাহর এবাদত করে শির্ক এবং তাগুদকে ছেড়ে দেয় এই জন্য নবী রাসুল পাঠানো হয়েছে দুই নবী রাসুলের দাওয়াতের পিছনে উদ্দেশ্য কি ছিল নবী রাসুলের দাওয়াতের পিছনের উদ্দেশ্য মুস্তাদাকে হাকেম পাঁচ হাজার ছয়শো ছেচল্লিশ নম্বর হাদিস খুলে দেখুন সুমাইয়া রাদিয়াল্লাহ আনহা যিনি ইসলামের প্রথম শহীদ তার ছেলের নাম আম্মার তার স্বামীর নাম ইয়াসের এই পুরো পরিবার যখন ইসলাম গ্রহণ করলো তখন তাদের উপর আবু জেহেল এবং তৎকালীন জাহেলি যুগের কাফের নেতারা প্রকাশ্য তপ্ত গরম মরুভূমির মুখে তাদের উপর এমন অত্যাচার এমন নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করলো যা ভাষায় প্রকাশ করার নয় একদিন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সোমাইয়ার দিয়াল্লাহ তালা আনহা তার স্বামী ইয়াসের তার ছেলে আম্মার তাদের উপর যখন আবু জেহেল অত্যাচার করতেছে তখন তাদের পাশ দিয়ে রাসুল অতিক্রম করতেছেন অতিক্রম করার সময় তারা রাসুলের দিকে চেয়ে চেয়ে দেখতেছে তখন আল্লাহ রাসুল তাদেরকে বললেন সবরান আসের ইন্নামা কুমুল জান্না হে ইয়াসের পরিবার আজকে তোমরা যে এই জাহেল এই কাফের মুশ্রিকদের হাতে অত্যাচারিত হচ্ছ এই অত্যাচারের বিনিময়ে আমি মোহাম্মদ তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে দিতে পারবো না রাষ্ট্র ক্ষমতা নিয়ে দেওয়ার ওয়াদা করতে পারবো না এই অত্যাচারের বিনিময়ে তোমাদেরকে গাড়ি বাড়ি নিয়ে দিতে পারবো না এই অত্যাচারের বিনিময়ে তোমাদেরকে সুন্দরী নারী নিয়ে দিতে পারবো না কিন্তু জেনে রাখো আজকে তোমরা যে অত্যাচার ভোগ করতেছ যে অত্যাচার সহ্য করতেছ এর বিনিময়ে আমি মোহাম্মদ কিয়ামতের মাঠে সবরানি আলায়াসের ধৈর্য ধারণ করো ইন্দামা এদা কুমুল জান্নাহ কিয়ামতের মাঠে আমি তোমাদেরকে জান্নাত নিয়ে দেবো সকল নবী রাসুলের দাওয়াতের একটাই উদ্দেশ্য ছিল কি জান্নাত জোরে বলেন কি জান্নাত সকল সাহাবিরা ছিলেন জান্নাতের পাগল রাষ্ট্র ক্ষমতার নয় ইব্রাহিম আলাইহি সালাতামের সাথে তৎকালীন কাফের কি এই নিয়ে গন্ডগোল হয়েছিল যে ইব্রাহিম তাকে বলতেছেন আরে আমি রাষ্ট্র ক্ষমতা দখল করব তুই সর মুসা আলাইসাল্লামকে ফেরাউনকে বলেছিল ফেরাউন তুই সর আমি রাষ্ট্র ক্ষমতার মালিক হব মুসা আলাইসাল্লাম কি বলেছিল লাহ আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নাই ফেরাউন তুমি মাহবুদ নও তুমি রাষ্ট্র ক্ষমতায় থাকো আমার কোনো আপত্তি নাই কিন্তু মাহবুদ হচ্ছেন আল্লাহ সুবাহ তাহলে সকল নবী দাওয়াতের পিছনে উদ্দেশ্য ছিল জান্নাত সময় সংক্ষিপ্ত